إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা শেখ উসামা রহমতুল্লাহ আলাই ওনার তৌজিহাত মিনহাজিয়া মানহাজ বিষয়ক দিক নির্দেশনা এই খুদ্বাটি কভার করতেছিলাম অতপর তিনি বলেন এসকল যুবকেরা দিনের কাজে নিজেদেরকে বিলিয়ে দিতে সক্ষম এবং দিনের জন্য নিজেদের কোরবানি করতে সক্ষম তারা অতি দুর্ভাগ্যবশত একটা ভুল ধারণা দ্বারা ভুল দিকে চালিত হচ্ছে সেটা হলো তারা ইসলামের যে সকল উলামাদের কথা শুনেছে এবং আনুগত করেছে তারা জিহাদ থেকে নিজেদেরকে পৃথক করে রেখেছে যেসব আলেমরা নিজেদেরকে জিহাদ থেকে পৃথক করে রেখেছে তাদের কথা শুনতেছে এবং তাদের আনুগত্য করতেছে কারণ যে জিহাদে অংশগ্রহণ না করে বসে থাকে তার কথা শোনা এবং তার আনুগত্য করা উচিত নয় কারণ এর ফলে দিনের এই যে সম্পদরা এই যুবকরা ব্যক্তিগত ভাবে যা পালন করা ফরজ ফরজা আইন এটা থেকে মুখ ফেরায় যা সমষ্টিগত ফরজ ফরজে কিফায় থেকে মনোযোগ দিয়েছে যেমন তারা তালিম হাসিলের কাজে মনোযোগ দিয়েছে যুবকরা যেটা ফরজে কিফায়া অথচ যেটা ফরজে আইন এক্ষেত্রে মনোযোগ দিচ্ছে না এমনকি যদি সকল মানুষও যদি ওলামা হয়ে যায় আলেম হয়ে যায় তাহলেও দিন প্রতিষ্ঠিত হবে না সেই কোথাও বলেন যতক্ষণ পর্যন্ত না জানা শোনা মানা সাহায্য করা এবং জিহাদ করা এগুলো সমন্বয় না করবে সুতরাং এখন থেকে আমাদের যুবকদেরকে এরপরে সতর্ক করা উচিত যে তাদের এম সম্পন্ন নেতৃত্ব আজ পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে পড়েছে এটা সেই গুরুত্বপূর্ণ ফরজ থেকে পালিয়ে বেড়াচ্ছে যেটাকে সামান্য অবহেলা করার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিছু সাহাবিকেও আল্লাহ রসুল সাল্লাহ কিছু সাহাবিকেও নিন্দা করা হয়েছিল আল্লাহ সুবাহ তালা স্পষ্টভাবে বলেছেন যে كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون যে যেরূপ আপনার রব আপনাকে আপনার মন থেকে সত্যের সাথে বের করলেন হকের সাথে আর মুসলমানদের একটা দল এটাকে অপছন্দ করছিল সুরান মধ্যে আল্লাহ বলেছেন বদের দিনে যখন বের হলেন তখন তারা ভাবছিলেন যে ভাবছিলেন যে তারা সেদিন বাণিজ্যিক কাজে আয়ত্ত করবেন তো সুতরাং যখন তারা শুনলেন যে হাজার খানেক পুরাই বেরিয়ে এসেছে মানে যুদ্ধ করার জন্য তখন তারা এটাকে অপছন্দ করলেন তখন আবু বর্ণনা করতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন যে হে মানুষের তোমরা আমাকে পরামর্শ দাও ফলে আবু বলেন আমরা শত্রুর সম্মুখীন হবার ব্যাপারে আমাদের অনিচ্ছা প্রকাশ করলাম এবং আমরা বললাম হে আল্লাহ রসুল আমরা শত্রুদের সাথে যুদ্ধের উদ্দেশ্যে বের হইনি আর তাদের মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের নাই আমরা শুধুমাত্র কাফেলাটির জন্যই বের হয়েছি ফলে তিনি সাল্লাম বললেন সে মানুষেরা তোমরা আমাকে পরামর্শ দাও ফলে আমরা আমাদের পূর্বের কথাই তাকে আবার শোনালাম ফলে তিনি বলেন ওহে মানুষেরা তোমরা আমাকে পরামর্শ দাও এরপর মিকদাদ ইবনে আমর রাজিয়ালহ দাঁড়ায় গেলেন কথা বললেন তিনি বললেন যে আল্লাহ রসুল এক্ষেত্রে আমরা আপনাকে সেই কথা বলবো যেটা আলাইসলামকে বলেছিলেন যে সুতরাং আপনি এবং আপনার রব আপনি যুদ্ধ করেন আমরা বসেই থাকব আমরা আপনাকে যে আপনি এবং আপনার রব এগিয়ে যান এবং যুদ্ধ করুন আর আমরা আপনাদের সাথে যুদ্ধ করব কসম আমরা আপনার ডান দিক থেকে আপনার বাম দিক থেকে আপনার সামনের দিক থেকে আপনার পিছন দিক থেকে যুদ্ধ করব এটা হলো সাহাবাদের কথা যারা একটা যুদ্ধ এবং নিহাত সমৃদ্ধ পরিবেশে ছিলেন আউস এবং খাজরাদের মধ্যে চলতে থাকা যুদ্ধ তাদের গোত্রের প্রায় অসংখ্য জনের মৃত্যুর কারণ হয়েছিল এটা প্রায় দশ বছর যাবৎ তাদের মধ্যে যুদ্ধ স্থায়ী হয়েছিল ইসলামে আসার আগে তারা এসব যুদ্ধের কারণে দিশাহারা করেছিল তখন আর ইসলাম তাদের কাছে এসেছিল এবং জাহিলিয়ার সময় আল্লাহ খাজরাদের অনেকে যুদ্ধের সাথে পরিচিত ছিল এই সব কিছুর পরেও ইসলাম তাদের কাছে যখন আসলো এবং তাদেরকে জিহাদের জন্য অনুপ্রেরণ অনুপ্রেরণা উৎসাহ দিল এই সত্ত্বেও কেউ কেউ এটা অপছন্দ করলো তো তাহলে আজকের দিনে আমরা কোথায় আছি অন্তরগুলো কেবল দুজন মান এবং যাদের উপর আল্লাহ দয়া করেছেন তারা ব্যতীত সকলেই আল্লাহ দিনকে সাহায্য করার বদলে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছে যুবকদেরকে বুঝতে হবে যে জিহাদের সাথে সম্পর্কের নেতৃত্ব বড় আকারে তাদের মধ্যে বড় আকারে ঘাটতি রয়েছে আর আমাদেরকে এরূপ মানুষদের কথাকে উল্লেখ করতে হবে যেভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং প্রত্যেক ব্যক্তি যে কোনো গ্রহণযোগ্য কারণ ব্যতীত জিহাদ না করে বসে রয়েছে তার অবস্থা বর্ণনা করে কোরআন খুবই স্পষ্ট এবং পরিষ্কারভাবে বলেছে আর সেটা হল অর্থাৎ তাদের আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبتهم وقيل اقعدوا مع القاعدين যদি তারা বের হওয়ার ইচ্ছা পোষণ করত তাহলে তারা অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত কিন্তু আল্লাহ তাদের বের হওয়াকে অপছন্দ করলেন আর তাই তাদের বলা হলো তোমরা বসে থাকা বসে থাকো যারা বসে আছে তাদের সাথে অর্থাৎ যারা মহিলাদের সাথে বসে থেকে প্রতিষ্ঠিত তারা বোঝে না এমনকি যদিও তাদের অনেক বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকে অনেক বড় ডিগ্রি থাকে তারা জানে না এমনকি যদিও ফতোয়ার জন্য তাদের নিকট সমস্ত প্রশ্ন করা হয় কারণ এটা আল্লাহ কিতাবে পরিষ্কার বলা হয়েছে যে তারা ঘরে বসে থাকা মহিলাদের সাথে ঘরে বসে থাকাদের সাথে অবস্থান করতে পরিতুষ্ট ছিল তার নাম মানে কি মহিলাদের সাথে বসে থাকতে পরিতুষ্ট ছিল এমন যেহেতু তার অন্তর আছে যাকে আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছেন সে জানে আয়াতের বর্ণার সাথে কারো অবস্থা মিলে যাওয়াটা একটা ব্যাপক নিন্দনীয় ব্যাপার যে সুরা তওবাতে সাতাশি নম্বর আয়াত আল্লাহ যেটা বলেছেন আল্লাহ বলেছেন رضوا بأن يكونوا مع الخالف وطبع على قلوبهم فهم لا يفقهون তারা ঘরে বসে থাকা মহিলাদের সাথে অবস্থান করে পরিতুষ্ট ছিল আর তাদের অন্তঃসমূহে মুখর মেরে দেওয়া হয়েছিল তাই তারা বুঝে না তাই জিহাদের সাথে সম্পর্কহীন এসব ব্যক্তিরা যদি অনেক কিতাবাদী প্রবন্ধ বলিউনের লেখক হয়ে থাকে তবুও তিনি বোঝেন না কারণ ইমের সারাংশ হল আল্লাহ সুবাহতার প্রতি ভয় উম্মে সুফিয়ান আল্লাহ তার প্রতি রহম করুন নামক এক মহিলা বলেছিলেন যে ও আলেম এবং তিনি বললেন যে আলেম শুধু সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে চলে সুতরাং এল মানে ব্যাপক বর্ণনা সমষ্টি নয় বরং ইলম হল আল্লাহ যা নাজির করেছেন সে অনুসারে আল্লাহ ইবাদত করা আর তাকে ভয় করা এবং তার দেওয়া দায়িত্ব পালন করা আর তাই আল্লাহ সুবাহ তারা বলেছেন তারা বোঝে না কারণ যদি তারা সত্যি বুঝত এবং যদি তাদের অন্তরে এই মান দৃঢ়ভাবে থাকত আল্লাহর সাথে যা আছে তাই এই দুনিয়া অপেক্ষা অনেক উত্তম আল্লাহর কাছে যা আছে তবে তারা আল্লাহ সন্তুষ্টি এবং তার থেকে পরিষ্কার লাভের আশায় প্রতিযোগিতা করত আকর্ষণভাবে এই জীবনকে তারা পছন্দ মানে আকর ধরা এই জীবনকে তারা পছন্দ করত না তাই আমি বলি যুবকদেরকে সকল বাস্তবতা ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া উচিত যাতে তারা কৃত্রিমতার শিকলের বন্ধন থেকে মুক্তি পায় যে বন্ধন তাদেরকে সঠিক কাজ করা থেকে বিরত রাখে এখানে বুঝে রাখা প্রয়োজন যে শেখ ওসামা আরবের বিভিন্ন আলমদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন যারা অনেক বড় বড় ডিগ্রিধারী হয়ে বড় বড় বিভিন্ন পোস্টে থাকা সত্ত্বেও অনেক কিছু বোঝা সত্ত্বেও তারা জেহাদের পর থেকে যে আলমরা ফিরে রাখতেছে যুবকদেরকে আরবের যেসব আলমরা তাদেরকে উদ্দেশ্য করে শেখ ওসামা এই কথাগুলো বলতেছেন তিনি এখানে আরো একটি বিষয় উল্লেখ করেন যে আমি বলি এই হল যে আবুল আব্বাস যে নাইন ইলেভেনের হামলাতে অংশগ্রহণ করেছিল সে হচ্ছে একটা অমূল্য সম্পদ জার্মের সম্পদ আমাদের ভূখণ্ডে এবং মুসলিম ভূখণ্ড সময়ে আরো আছে কিন্তু তাদের সীমাবদ্ধ করে রাখা হয়েছে যার দ্বারা উল্লাহ সুবাহ তারা অনেক কল্যাণ সাধন করেছেন এই আবুল আব্বাস নার মাধ্যমে সে এসকল শিকল থেকে নিজেকে মুক্ত করেছিল ফলে যখন সে এখানে আফগানিস্তানে আসলো তখন সে বাস্তবতার স্বরূপকে দেখল এবং অসচেতন মানুষকে সচেতন করার জন্য তার শেষ বক্তব্য উপস্থাপন করল যা যা অতি যেটা ছিল অত্যন্ত স্বচ্ছ এবং হৃদয়স্পর্শী সে বলেছিল যে তোমরা যে ইল অর্জন করেছ তা অতি উত্তম আমল এবং এতে অনেক কল্যাণ রয়েছে এবং আল্লাহ যেন তোমাদেরকে একজন পুরস্কৃত করেন কিন্তু যখন জিহাদের প্রসঙ্গ আসে তখন তখন না আবারও না যখন জিহাদ মানে যখন জিহাদের প্রসঙ্গ আসে তখন বলো না এবং আবারও না যখন জিহাদ ফরজ হয়ে যায় তখন কোনো কিছুই এর সাথে আসতে পারে না শেখুল ইসলাম রহমাউল্লাহ তিনি বলেছেন যখন ফরজ কর্তব্য বিষয়গুলো একটা অপরের সাথে এসে দাঁড়ায় তখন অধিক গুরুত্বপূর্ণ বিষয়টিকে প্রাধান্য দিতে হবে সুতরাং ইসলামের জাগরণের পথে জাগৃত মানুষদের অনেক উত্তম গুণাবলী এবং অসাধারণ সক্ষমতা রয়েছে আর তাদেরকে কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অজ্ঞতার এই কুয়াশা এবং এই অন্ধকার দূরীভূত হচ্ছে এই বিষয়ে অনুসরণীয় আরেকটা দলিল হচ্ছে সেই ইসলাম হুজাইফা থেকে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে হুজুরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যেটাতে বর্তমানে যে দৃশ্যপট আমাদের বর্তমান অবস্থার সাথে মিলে যায় সেখানে তিনি বলেছেন كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني মানুষ আল্লাহ রসুলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতো হুজাইফা যেমন বলতেছেন কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে এই ভয়ে যে এটা আমাকে না গ্রাস করে ফেলে فقلت يا رسول الله إنا كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير شر قال نعم তাই আমি বললাম হিয়া রসুল আমরা ছিলাম জাহিরিয়াত এবং খারাপিতে নিমজ্জিত এবং আল্লাহ আমাদেরকে কল্যাণের দিকে চালিত করেছেন সুতরাং এই কল্যাণের পরে কি আর কোনো অকল্যাণ আছে তিনি বলেন হ্যাঁ فقلت يا هل بعد ذلك الشر من خير قال نعم وفيه دخن আমি বললাম এই কল্যাণের পরে কি এই অকল্যাণের পরে কি কল্যাণ আর থাকবে তিনি বললেন হ্যাঁ কিন্তু সেটা হবে দূষিত قلت أما دخنه قال قوم يستنون بغير سنتي ويهدون بغير هدي تعرف منهم وتنكر আমি বললাম সেটা দূষণ কি তিনি বলেন যে তিনি বললেন তারা আমার দেখানো পথ ব্যতীত অন্য পথ প্রদর্শন করবে তারা আমার দেখানো হেদায়ত ব্যতীত অন্য হেদায়ত প্রদর্শন করবে তোমরা তাদেরকে চিনতে পারবে এবং অপছন্দ করবে ফাকুল হাল বাদালিকাল খয়রি মিংসার قال نعم دعاة على أبواب جهنم মান আজাবাহুম ইলাইহিম ফাযাকুহু ফিহা আমরা সেই কল্যাণের কল্যাণের পরে কি আর কোন কল্যাণ থাকবে তিনি বলেন হ্যাঁ জাহান্নামের দ্বারে আহ্বানকারীরা যে যেই তাদের ডাকে সারা দিবে তাকে তারা জাহান্নামে ছুড়ে ফেলবে তিনি বলেন সে কথা বলছেন আজকের এই পরিস্থিতি যা আপনি হয়তো খেয়াল করেছেন যে এখন এই ভয়াবহ অকল্যাণ ইসলামের ভূখণ্ড সমূহের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আর এই দৃষ্টান্ত চতুর্দিকে দেখতে পাওয়া যায় যেমন আজকের শাসকরা মানুষদেরকে জাহান নামের দ্বারাই আহ্বান করছে আরবের যে প্রতীক সমূহ আরব দেশগুলো এবং অন্যান্য মুসলিম ভূখণ্ডের শাসকরা সবাই এ ব্যাপারে একই রূপ ধারণ করেছে কারণ তাদের মিডিয়া তাদের সমগ্র কর্মপদ্ধতি জমিনে তাদের দুর্নীতি সৃষ্টি মানব বিধানের দ্বারা সকল মানুষের কর্মের পরিচালনা রাসুল সাল্লাহ সময়ের আদর্শ ব্যতীত অপর আদর্শ সমূহ প্রচার করা এসব কিছু দ্বারা সকাল সন্ধ্যায় মানুষকে জাহান্নামের দরজা দিতে আহ্বান করা রেডিও মিটিং সব কিছুতে প্রতি দেখা যায় আর এগুলো কেউ প্রকার বাধা দিচ্ছে না সুতরাং এই শাসকরাই হল তারা যারা জাহান্নামে তারা আহ্বান করে এখন এই পরিস্থিতিতে সমাধান কি হতে পারে তাহলে আমি যদি সে সময় উপস্থিত থাকি তবে তখন আমি আমাকে আপনি কি করতে বলেন ফলে তিনি সাল্লাম বললেন তাকে আদেশ দিলেন যদিও ইসলামের অনেক ফরজ দায়িত্ব আছে এবং তাদের গুরুত্বের প্রচুর বর্ণনা মিলে এরপরও এই ধরনের পরিস্থিতি আদেশ শুধু একটাই ইমান আনার পরে যেটিকে গুরুত্বে অন্যান্য সকল ফরজ কর্তব্যের তুলনায় বেশি তিনি সাল্লাম বলেন যে তালজামু জামাত আল মুসলিমিন ও ইমামাহুম মুসলমানদের জামাত এবং এক ইমামের সাথে নিজেকে বিদ্ধ করো অর্থাৎ জামা এবং ইমামকে আঁকড়ে থাকো সুতরাং এই হলো একটা ফরজ কর্তব্য যা এখন পালন করা অতীব জরুরি বিষয় কিন্তু আল্লাহ যে সকল ওলামাদের উপর দয়া করেছেন তারা ব্যতীত আর কোনো ওলামার কাছে এটার কোনো জায়গা নেই স্থান নেই আর তারা এটির কথা মুখেও তোলেন না তাদের প্রত্যেকে তাওয়াগি তাগুর যে শাসকরা আছে যারা আল্লাহ সরিয়া দ্বারা শাসন করাকে পরিত্যাগ করেছে তাদের সম্পর্কে ভালো কথা বলা প্রশংসা করা ব্যস্ত যারা কিনা আল্লাহ এবং তার রাসুলের উপর অবিশ্বাস করেছে তাদের প্রশংসা করতে ব্যস্ত ফলে এসব সকল কাফের শাসকদের প্রতি প্রশংসামূলক কথা বলে তাদেরকে বিভিন্ন বার্তা পাঠায় কাফের শাসকেরা এসব ওলামাদেরকেও প্রশংসা করে ওলামাদের প্রতি প্রশংসামূলক বার্তা পাঠায় আর এইভাবে সমগ্র উন্মা প্রতারিত হচ্ছে আজ উন্মার যে দুর্যোগ দ্বারা আক্রান্ত হয়েছে এরূপ দুর্যোগ দ্বারা এর আগে কখনোই আক্রান্ত হয়নি এর আগেও অনেক বিষয়ে ঘাটতি দেখা দিয়ে গিয়েছিল কিন্তু সেগুলি ছিল আংশিক এবং নির্দিষ্ট একটা পরিসরে সীমাবদ্ধ কিন্তু আজকের দুর্যোগটি মিডিয়ার জাগরণের দ্বারা সমগ্র জাতিকে তার পরিসরে অন্তর্ভুক্ত করে নিয়েছে মিডিয়া আজকে প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করেছে আর কোন ঘরেই এই ফেতনা থেকে মুক্ত নয় তা শহরাঞ্চলে ঘর হোক কিংবা বনাঞ্চলে হোক কেউ এটি থেকে রক্ষা পাচ্ছে না অতীতে কোনো আলেম ভুল করলে তার ভুল একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকত আর কোনো রাজপুত্র বা শাসক কোনো দুষ্কর্ম করলে সেই দুষ্কর্ম তার রাজপ্রাসাদের মাঝে সীমাবদ্ধ থাকতো কিন্তু এমনটি মুসলমানদের ইতিহাসে কখনোই ঘটে নাই যে বেশিরভাগ মানুষই তাদের চাকরির কাছে বন্দী যে চাকরি হলো অত্যাচারী শাসকের অধীনে নিয়োজিত থেকে কোন সেবা প্রদান করা যতবারই এই উমার অবনতি ঘটেছে আর যখনই এই উমার মানুষ সঠিক পথ থেকে দূরে সরে গিয়েছিল তখনই এই দিনের ইতিহাসে অসাধারণ ঘটনার সূচনা ঘটেছে অন্যরা এই পথকে সঠিক পথে পরিচালিত করেছে এবং তারা কঠোর আত্মত্যাগ কোরবানি করেছেন নিজেদেরকে কোরবানি দিয়েছে কিন্তু এমনটা কখনোই ঘটে নাই যে সমগ্র উম্মা তার ফুকাহা এবং তার ওলামারা তাওয়াগিদ শাসকদের অধীনে নিজেদের চাকরির দাসে পরিণত হয়েছে এমন ঘটনা কখনোই ঘটে নাই তিনি আরবের বিশেষভাবে আরবের আলমদের উদ্দেশ্য করে বলতেছেন যে তাদের ওলামারা এই যারা তাগুদদের অধীনে চাকরি করে থাকে তাদের দাসে পরিণত হয়েছে তাদের ব্যাপারে তিনি বলেন যে তাদের একজনের সাথে আমার কথা হয়েছিল সে আমাকে বলল যে আমরা সত্য কথা বলতে সক্ষম নই কারণ যখন আমরা সত্য কথা বলতে চাই তখনই আমরা ঘরগুলোতে থাকা শিশুদের কথা আর মহিলাদের কথা চিন্তা করি তখন তারা কোথায় যাবে আর আমরাই বা কোথায় যাব এই কথা চিন্তা করে তিনি বলেন যে আমরা সত্য কথা বলতে সক্ষম নাই তো আজকের দিনে শাসন ব্যবস্থার অধীনে নিয়োজিত চাকরিজীবীর সাথে শাসকের কি ধরনের সম্পর্ক বিদ্যমান তা যুবকদের বোঝা খুবই জরুরি যতই রাজ শাসন ব্যবস্থার অধীনে নিয়োজিত একটি চাকরিজীবী তবে সে ঠিক তাই অর্থাৎ সে শাসন ব্যবস্থারই চাকর সেটারই দাস আর আমরা যখন বলি যে অমুক শেখ বা অমুক অমুক শাসন ব্যবস্থার দাস তখন যুবকদের আমাদের রাগ করা উচিত নয় আরো বাগানদের উদ্দেশ্য করে বলেন আমরা যদি একটা সামগ্রিক জরিপ করতাম যেখানে জনসংখ্যা নাম বয়স সামাজিক অবস্থা পেশা ইত্যাদির অনুসন্ধান করা হতো আর সবাইকে একটা প্রশ্ন করতাম যে আপনি কি সরকারি চাকরিজীবী নাকি স্বাধীনভাবে উপজীবনকারী তবে সে শাসন ব্যবস্থার চাকরি করে সে কি লিখত ম্যানেজার বলতো আমি শাসন ব্যবস্থার চাকরিজীবী সরকারি চাকরিজীবী পুলিশ বলতো আমি একটা সরকারি কর্মচারী বিচারকেরা বলতো আমি সরকারি চাকরিজীবী আর দারুল ইস্তায়ের ওলামাদের বলতো আমি সরকারি চাকরিজীবী সুতরাং যুবকদের বুঝের মাঝে ঘাটতি রয়েছে যখন আমরা মানুষদের প্রকৃত পরিচয় বর্ণনা করি যে তারা হলো সরকারি কর্মচারী আপনি দেখবেন যে তারা রাগান্বিত হচ্ছে অর্থাৎ এই আলমদেরকে যখন বলা হবে সরকারি কর্মচারী তখন তারা রাগান্বিত হচ্ছে তিনি বলেন যে এটা সত্যি অদ্ভুত বিষয় আপনি তাদের সাথে অত্যাচারী শাসকদের কোন সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন অথচ এটাই তাদের প্রকৃত বর্ণনা এবং বাস্তবতা সুতরাং সমাধানের পথ হল সেই পথ যা খুবই স্পষ্ট এবং সরলভাবে আমরা কিতাব এবং রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নায় বলা দেওয়া আছে সুতরাং এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কিত করে অর্থাৎ সেটা হচ্ছে সমাধান হলো জিহাদের জন্য সবাই মিলে একত্রিত হওয়া সমাধান হলো জামা জামাতবদ্ধ হওয়া সোনা মানা শ্রবণ আনুগত্য এবং জিহাদের মাধ্যমে কাজ করা সমাধান হলো মুসলিমদের জামা এবং ইমামের সাথে নিজেকে লাগিয়ে রাখা অর্থাৎ জামাতের সাথে এবং মুসলমানদের জামাতের সাথে এবং তার যে আমির তার সাথে লাগিয়ে রাখা মুসলমানদের জামাত এবং সেটার ইমানের উপর প্রথম খরচ কর্তব্য হল কুফারদেরকে কুফারদেরকে প্রতিহত করা এবং আকাশের শূন্যদেরকে প্রতিরোধ করা আল্লাহ বলেছেন যে ফাকাতিল ফি সাবিলিল্লাহি لا تكلف إلا نفسك وحرز المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا আল্লাহ বলেছেন যে অতএব আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন আপনি আপনার নিজের ব্যতীত অন্যের ব্যাপারে অন্যের বার আপনার উপর অর্পণ করা হয় নাই এবং ইমানদারদের আপনি ও হারিয়ে নিন আপনি ইমানদারদেরকে উদ্বুদ্ধ করেন অচিরেই আল্লাহ কাফেরদের শক্তিকে প্রতিহত করবেন এবং আল্লাহ হচ্ছেন শক্তিতে সুদৃঢ় এবং শাস্তিদানে কঠোর সুতরাং কাফেরদের শক্তি প্রতিহত করার উপায় হচ্ছে যুদ্ধ করা এবং উদ্বুদ্ধ করা সুতরাং সুতরাং তাহলে কেন শেখ ইসলাম বলছেন কেন মানুষের সঠিক দিক নির্দেশনা অনুসরণ করছে না কারণ হল জাহান নামের ধারে আহ্বানকারীরা অর্থাৎ শাসকেরা এবং তাদের সংগ্রহম পদ্ধতি যা দিন রাত মানুষকে সরলপথ থেকে মুক্তি দিতে আহ্বান করে আসছে এবং তৃণমূলকে সরকারি চাকরিজীবী লোকেরা যাদের মধ্যে কতককে মানুষ আল্লাহ রাস্তায় বাধা দেওয়ার কাজে চাকরি দেওয়া হয়েছে শাসন ব্যবস্থা তাদেরকে চাকরি দিয়েছে এবং তাদেরকে বিভিন্ন নামে নামকরণ করেছে কিন্তু এই পেশার মূল বাস্তবতা হলো তাকে মিথ্যা সাক্ষী সাক্ষী দেওয়ার চাকরি দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ যদি তথ্যমন্ত্রীর কাজ হলো মিথ্যা সাক্ষী দেওয়া এটা সে নিজে করে এবং তার সমগ্র কর্মপদ্ধতি এবং কর্মব্যবস্থাকে দিয়ে করায় সে সে তার দেশের সর্বোৎকৃষ্ট দেশ হিসেবে মানুষকে ধারণা দেয় এবং শাসককে একজন প্রতিভাবান শাসক হিসেবে জনসাধারণের কাছে তুলে ধরে আর এরকম অনেক মিথ্যা কথা সে নির্দ্বিধায় মানুষের সামনে উপস্থাপন করে আর মানুষ মানুষকে এটা দ্বারা প্রতারিত করে একইভাবে একজন প্রতিরক্ষা মন্ত্রী মিথ্যা সাক্ষ্য দেয় সে বলে আমরা ভালো আছি আর আমাদের সশস্ত্র বাহিনী সর্বোৎকৃষ্ট অবস্থায় আছে অথচ প্রকৃতপক্ষে আমরা এক দশকেরও বেশি সময় ধরে অন্যের দখলদারির অধীনে আছি আর সমগ্র বিশ্ব জানে যে আমরা দখলদারির অধীনে আছি সে শেখ আমার আরবের কথা বলতেছেন আরবে সৌদি আরবে কুফার আমেরিকানদের বৃহৎ ঘাঁটি রয়েছে এক দশকের বেশি হয়ে গেছে সেখানে ঘাঁটি রয়েছে তো এটা পরোক্ষভাবে আমেরিকা দখল করে আছে তিনি বলে সে কথা বলেন আমেরিকার প্ল্যান সমূহ কাউকে কিছু না জানিয়ে যখন খুশি তখন হানা দেয় দিন হোক কিংবা রাতে আর প্রতিরক্ষা মন্ত্রী বেরিয়ে বলে আমরা স্বাধীন এবং কেউ আমাদের অনুমতি না নিয়ে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে পারে না সুতরাং এই হলো তাদের তাদের এই যে মিথ্যা সাক্ষী দেয় নমুনা আর আল্লাহ রহমতে অবশেষে সকল মানুষের মধ্যে এই সচেতনতা ছড়িয়ে পড়েছে আর তারা জানতে পেরেছে যে এরা এই শাসন ব্যবস্থার কর্মচারীরা আসলে সরকার ও শাসন ব্যবস্থার দাস কিন্তু এখন আমরা যে বিপদের সম্মুখীন হচ্ছি তা কোনো মন্ত্রী বা তার অনুসারীদের থেকে আসছে না কারণ তারা যা করছে তার দ্বারা মানুষকে এখন আর প্রতারিত করা সম্ভব নয় কারণ তাদের প্রতারণা মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখন যে সমস্যাটি প্রধান বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল আল্লাহকে ভয় করে না দিনের এমন নেতাদের থেকে আসা মিথ্যা এবং প্রতারণা যা উম্মাকে ভুলপথে পরিচালিত করে এখন যদি মিথ্যা কথা সাক্ষ্যটি মক্কার মোকারানা এর পবিত্র কাবাগারের নিকটে থাকা ব্যক্তিটি হন তাহলে কেমন হয় নবী সাল্লাহ আলাইসালামের একটা হাদিসে বর্ণনা করেছেন আবগাদুন মুলহিদুন ফিল হারামি যে দৃষ্টিতে ভিন্ন ব্যক্তি তিন প্রকারের আর তিনি প্রথম যা উল্লেখ করলেন হারামে থাকা এক এক মুলহিদ মানে বিদাতি আর হারামে অবস্থান করে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো সবচেয়ে ভয়াবহ বিধাতি কাজগুলির মধ্যে একটা যার ফলস্বরূপ উমা অভ্যস্ত হয় আর ব্যক্তি মাস শেষে কিছু পয়সা বা বেতন পায় সুতরাং এই সকল শাসকদের কুফরের ব্যাপারে তাদের দুষ্কর্মের ব্যাপারে তাদের মুসলিম ভূখণ্ড সমূহকে কুফপাতের দখল করতে দেওয়ার ব্যাপারে এবং তাদের আল্লাহর বান্দাদের মাঝে দুর্নীতি ছড়ানোর ব্যাপারে কেউই দ্বিমত করে না আর এরপর আপনি আসলেন আর পবিত্র মাসে পবিত্র জায়গায় পবিত্র ঘরে মিথ্যা সাক্ষী দিলেন ওই ব্যক্তিদেরকে বলতেছেন আলা উনাব্বি উকুম বি আকবরিল কাবাইর সালাসান الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور أو قول الزور وكان رسول الله صلى الله عليه وسلم متكئا فجلس فما زال يكررها حتى قلنا ليته سكت রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুণার খবর দেব না সুতরাং তিনি সাল্লাহ আলাইসালাম বলেন যে এটা হচ্ছে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করা অথবা বলেন যে এবং হচ্ছে পিতা মাতার অবাধ্যতা হওয়া আল্লাহ রসুল শুয়েছিলেন একবার তিনি উঠে বসেন এবং বললেন এবং নিশ্চয় মিথ্যা সাক্ষ্য এবং নিশ্চয় মিথ্যা সাক্ষ্য এবং নিশ্চয় মিথ্যা সাক্ষ্য আর এই কথাটা তিনি পুনরায় বলা অব্যাহত রাখলেন যতক্ষণ পর্যন্ত না সাহাবি রাসুল্লাহ বলেন যতক্ষণ আমরা বললাম যে তিনি যদি নীরব হতেন ওখানে মুসলিমের হাদিস সুতরাং আপনি যদি জমিনের এক হাত পরিমাণ জায়গায় দাঁড়িয়েও মিথ্যা সাক্ষী দেন তবে এটা একটা ব্যাপক গুণা তা আপনি জমিনের যে অঞ্চলে দাঁড়িয়ে দেন না কেন তাহলে এই মিথ্যা সাক্ষ্য যদি আল্লাহ সুবহান তাআলা পবিত্র ঘরে দাঁড়িয়ে দেওয়া হয় তখন ব্যাপারটা কেমন হয় সুতরাং এমন গুণা কি পর্যায়ে হতে পারে সুতরাং কোনো বুদ্ধিমান মানুষের পক্ষে এ শাসন ব্যবস্থার দাসের কাছে দিনই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য যাওয়া সম্ভব নয় তাদের সম্পর্কে কমপক্ষে তাই বলা যায় যা শেখ মোহাম্মদ তামিম বলেছেন যে যারা তাওয়াগি শাসকদের প্রতিরক্ষা করে তাদের সম্পর্কে তিনি বলেছেন যে তাদের সম্পর্কে কমপক্ষে এটা বলা যায় যে তারা হচ্ছে ফুসা মানে ফাঁসি সুতরাং তাদের অবস্থা কমপক্ষে ফুসা এবং তাদের বর্জন করা এবং অবজ্ঞা করাই তাদের প্রতি সবচেয়ে উপযুক্ত কাজ ইবনে আব্বাস তাদের থেকে বর্ণিত রাসুল সাল্লাহ একটা হাদিসে আমরা জানতে পারি আমরা রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন إن أول ما دخل النقص على بني إسرائيل كان الرجل يلقى الرجل فيقول يا هذا اتق الله ودع ما تصنع فإنه لا يحل لك ثم يلقاه من الغد فلا يمنعه ذلك أن يكون أكيله وشريبه وقعيده নিশ্চয় তখন যে বিষয়টি মধ্যে অবনতি নিয়ে এসেছে তা হলো একজন অমুক এবং অমুক ভয় করো এবং তা কারণ এটা হালাল নয় আর এরপর দিন তার সেই মানে যে হালাল নয় এমন কাজ করছিল লোকটির সাথে দেখা হলে সেটি পাপ কর্মকারী লোকটির পাপ তাকে তার সাথে খাওয়া দাওয়া করা পান করা এবং বসার সাথে থেকে বিরত করতে হয় অর্থাৎ সে উপদেশ দিত আবার তার সাথে খাইত দায়িত্ব পান করত তার সাথে বসত এটা থেকে তাকে বিরত করত না সুতরাং এটি হলো প্রথম ঘাটতি গুলার মাঝে অন্যতম একটা ঘাটতি তার ইমানের মাঝে প্রবেশ করছে তাদের থেকে অনেকে অনেক দূরে অবস্থান করাটা জরুরি কারণ এখানে আমরা কোনো ছোট বিষয় নিয়ে কথা বলছি না বরং আমরা বড় গুণার সময় আমাদের সবচেয়ে বড় গুণা নিয়ে কথা বলছি তা হলো আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করা আল্লাহর আইন ব্যতীত অপর কিছু দিয়ে ধর্ম শাসন করা কুফারদের বন্ধু হিসাবে গ্রহণ করা আর এগুলো সবই হলো সেই সকল বিষয় যেগুলো সংগঠিত হলে একজনকে দিন ইসলামের বহির্ভূত করে ফেলে সুতরাং যদি যুবকরা এই বস্তু অর্জন করতে না পারে দুঃখজনক ভাবে আপনি দেখতে পাবেন হয়তো কোনো যুবক আপনার কাছে খুবই আনন্দিত হয়ে আসবে কারণ সে মসজিদ আল হারামের অমুক সাহেবের সাথে দেখা করেছে অথচ এসব ফুসাকদের দিকে তাকে আনন্দিত হওয়া এবং খুশি হওয়া মোটেই ঠিক নয় যারা সমগ্র উন্মাকে পদভ্রষ্ট করেছে সুতরাং ইসলামের জাগরণের মাঝে যদি এই গোষ্ঠী অর্জিত না হয় তবে আমরা কখনই আমাদের সত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে পৌঁছতে পারব না সুতরাং শাসকবর্গ যে পদভ্রষ্ট হয়ে গেছেন একথা মানুষকে মানুষজনকে ব্যাখ্যা করা এটা বুঝিয়ে বলাটা খুবই জরুরি একটা বিষয় এরপরে আবহাওয়ার আদিবাহ থেকে একটা সাহি হাদিস রয়েছে যেখানে এক মহিলা তাকে জিজ্ঞেস করেছিলেন যে ما بقاؤنا على هذا الأمر الصالح আমরা এই দিনে এই কল্যাণের অর্থাৎ দিন ইসলামের উপর কত সময় পর্যন্ত থাকবো قال بقاؤكم عليه ما استقامت بكم أئمتكم পরে তিনি তাকে বলেন যে পর্যন্ত তোমাদের ইমামগণ ন্যায়পরণতায় দৃঢ় থাকবে সে সময় পর্যন্ত তোমরা এই দিনের উপর থাকবে সুতরাং শাসকদের ন্যায়পরণতার সুদৃঢ় থাকা দিন ইসলাম বজাস থাকা একটা গুরুত্বপূর্ণ শর্ত যারা মানুষদেরকে বলছে যে দিন এখনো বজায় আছে তাদেরকে তাদের কথার ব্যাপারে সতর্ক করা একটা সহজ বিষয় কারণ প্রায় এক শতাব্দী পূর্বেই শাসকেরা আল্লাহ এবং তার রাসুলের সাথে কুফর করেছে যেদিন থেকে তারা ইংরেজদের শক্তির মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে যেদিন থেকে তারা ইংরেজদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে তাদের সশস্ত্র বাহিনীর সাথে মৈত্রীর সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক করেছে তাদের স্বর্ণকে ভালোবেসেছে তাদের দুর্নীতিতে আসক্ত হয়েছে আর এই শাসক ছিল ইসলামিক ভূমি আর দৌলাতুল ইসলামিয়া এর পতনের অন্যতম প্রধান কারণ আর এই সব কিছু পরে এই শাসক ইমানদার হতে পারে না এই শাসক ইমানদার হতে পারে না আর দিন ইসলাম কখনই এই আইন এবং শাসন হিসাবে থাকতে পারে না যখন এই শাসক কুফর করে সুতরাং এটি এই বোঝটা খুবই পরিষ্কার হতে হবে যে যখন শাসকরা কুফর করে তখন মানুষদের তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে এখানে আর ইসলাম নেই সুতরাং একজন ইমাম প্রতিষ্ঠার জন্য এই জাগরণ খুবই জরুরি আল্লাহ রসুল বলেছেন মুসলিমদের নামাজ এবং এক ইমামের আর শাসকরা বিভিন্ন প্রকারের তালাকি ব্যবহার করে এবং এর দ্বারা মানুষকে ঠিক আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের যেখানে তিনি আমাদের এবং আমাদের ভূমির অবস্থার বর্ণনা দিয়েছেন তিনি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি সিনিনা খদাআ ইউসাদ্দিকু ফিহা আল কাযিব ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الرويبضة قيل يا رسول الله وما الرويبضة قال المرء التافه يتكلم في أمر العامة निश्चय क्या उतर कुब्बे तो सब पर যেখানে আমানতদারকে ধিক্ষার দেওয়া হবে এবং বিশ্বাসঘাতক খেয়ানতকারীকে বিশ্বাস করা হবে মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে এবং সত্যবাদীকে অবিশ্বাস করা হবে এবং রুয়াইজি কথা বলা শুরু করবে তাকে বলা হলো হেয়াল রাসুল এই রুয়াইজি কারা তিনি বলেন যে সকল বোকাদের দল যারা মানুষজনের কার্যাবলী এবং ব্যবস্থা নিয়ে কথা বলবে সে প্রথম বলেন সুতরাং আপনি খেয়াল করে দেখবেন যে এটা সেই যুবক যেখানে শাসকরা সকল প্রকার সালাকি ব্যবহার করছে তা হোক আরবের শাসক অথবা অন্য মুসলমান ভূখণ্ডের শাসক কিংবা বিশ্বের অন্য যে কোনো স্থানের শাসক আর এর একটা পরিষ্কার নিদর্শন হল বুশ যখন অসংখ্য মুসলমানদের রক্তপাতকারী শ্যারনের কথা উল্লেখ করে যে সে হচ্ছে একজন শান্তিপূর্ণ মানুষ আর একইভাবে এই দিনের শাসকরা কুফফারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে অপরদিকে দাবি করে যে তারা ইসলামের উপরে প্রতিষ্ঠিত আর এভাবে সমগ্র উম্মাকে তারা প্রতারিত করতে থাকে আর এই প্রতারণার সাথে আরো প্রতারণার স্বরূপ তারা এমন সব প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে যেগুলোর মূল উদ্দেশ্য হলো মানুষকে প্রতারিত করা আর মানুষরা হয়তো বিস্মিত হবে যে যখন আমরা এগুলো উল্লেখ করছি যেহেতু এগুলো সারি এবং ফিকি বিষয়ক প্রতিষ্ঠান অর্থাৎ সরিয়া ফিকি এরকম অনেক ধরনের বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান তারা কায়েম করে এবং দেখা যায় তারা ইসলামিক কাজ করতেছে কিন্তু এটাই বাস্তবতা যে সকল প্রতিষ্ঠান জেনে বা না জেনে উম্মাকে প্রতারিত করতেছে কারণ রেডিও টেলিভিশনে কিছু ওলামাকে উপস্থাপন করা এবং তাদের প্রচার দেওয়ার পিছনে শাসন ব্যবস্থা অপর উদ্দেশ্য আছে এটা হলো কারণ তা না হলে তারা রেডিও টেলিভিশন অন্যান্য জায়গায় সত্যবাদী ওলামাদেরকে উপস্থাপন করত এটা না হলে কিন্তু সত্যি কথা হচ্ছে উম্মার এই কঠিন এবং দুর্দশাময় সময়ে এই সকল প্রতিষ্ঠান একটা বিশেষ ভূমিকা পালন করতেছে কারণ আমরা অতীতে দেখেছি যে যখনই শাসন ব্যবস্থা আমেরিকান ক্রুসেডারদের সাথে একাত্মতা পোষণ করলো এবং তাদের হারামায় ভূখণ্ডে আসতে দিল আরবের মধ্যে আসতে দিল কাফেরদের এই ব্রিটিশ খ্রিস্টানদেরকে আমেরিকাকে তখন সাধারণ মানুষেরা যুবকরা এর বিরোধিতা করলো কিন্তু এরপর যেটির দ্বারা মানুষের এই বিরোধিতাকে শান্ত করা হলো তা হচ্ছে এই সকল প্রতিষ্ঠান এবং এর গোলামাগমের দ্বারা তারা শাসকের কাছে সঠিক বলে ফতোয়া দিল এবং এই শাসককে উলিল আমর নামে আখ্যায়িত করল যদিও প্রকৃতপক্ষে এই শাসকদের মুসলিমদের জন্য উলিল আমর নয় সুতরাং এই সকল বাস্তবতাকে লক্ষ্য করতে হবে মানুষ এত বিস্মিত হবে যে এটা কিভাবে সম্ভব অমুক অমুক শাইক এত ইন থাকা সত্ত্বেও এবং তাদের এত বয়স হওয়া সত্ত্বেও এটা তারা কি করে করতে পারেন এটা কিভাবে সম্ভব যে তারা স্বল্প কিছু পয়সা বিনিময়ে তাদের দিনকে বিক্রি করেছেন ঠিক বলেন যে শেখ ওসামা রহমতুল্লাহ বলেন যে আমি বলি যে মানুষ ভুলে উঠতে নয় আর আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই এবং ইসলামের গত কয়েক শতাব্দীর ইতিহাস দেখি তবে আমরা দেখব যে এরূপ ঘটনাগুলো বারবারই ঘটেছে আর মানুষের বোঝার সুবিধার্থে আমি একটি বা দুটি উদাহরণ উপস্থাপন করব শেখ ওসামা বলেন যে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই এর গ্রন্থের মধ্যে ইবনুল মাদানী রহমতুল্লাহ আলাই জীবন উল্লেখ করেছেন তার জীবনের সূচনার দিকে তাকালে আপনি দেখতে পাবেন ইবনুল মাদানি তিনি আলী ইবনুল মাদানি যিনি হাদিস শাস্ত্রে ওনাকে আমিরুল মুমিন উপাধি দেওয়া হয় আর তিনি তার কথা উল্লেখ করে বর্ণনা করেছেন যে প্রশংসা করেছেন এবং এমনও বলেছেন যে এই ইবনুল মাদানি রহমতুল্লাহ আলের ব্যাপারে যে হাদিস শাস্ত্রের মানুষরা তার উপর নির্ভরশীল আর যদি ন্যায়পরায়ণ দৃষ্টিতে তার দিকে থাকায় তবে হ্যাঁ এটা ঠিক যে ওনার ইলমের তুলনায় আমাদের এখনকার উলামাগণের তেমন কিছুই নয় কিন্তু এত কিছু পরেও তিনি একটা বিশাল ভুল করেছিলেন যখন তাকে সুলতানের চাকরিতে চাকরিতে নিয়ে আসা হলো বনু আব্বাসের শাসকরা তাকে এমন কাজের জন্য জোর করেছিল যা ছিল তার নিজের আকিদা এবং নিজেদের শিক্ষা দিতেন তার পরিপন্থী আর তিনি তাদের কাজে সম্মত হয়েছিলেন এবং এতে উম্মার দিক নির্দেশনা সালাম ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়েছিল এবং একইভাবে সাইফুল মুকমিন ইয়াহিয়া ইবনু মাইন রহমতুল্লাহ একই ভুল করেছিলেন সে যুগের অনেক পুরানোগণই প্রহার মারধর বন্দি মৃত্যুদণ্ড ইত্যাদির ভয়ে এত ভুল করেছিলেন আর একটি ক্ষুদ্র দল ব্যতীত কেউই দৃঢ়তার সাথে দাঁড়ায় নাই আপনি হয়তো জানেন যে এই অল্প কয়েকজনের মাঝে ছিলেন আহলুসুল জামাতের ইমাম ইমাম আহমদ হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই অর্থাৎ যখন খালতে কোরআনের ফিতনা হয় যে কোরআনকে তারা সৃষ্টি বলে অথচ এর হচ্ছে আল্লাহর বাণী আল্লাহর কথা এই চেতনার সময় শাসকরা এর সাথে জড়িত হয় এবং শাসকরা শাসকরাও ওইটাকে গ্রহণ করে এজন্য অনেক আলিমন আমাদেরকে নির্যাতন করে যে কে এটার সাথে একমত পোষণ করবে অল্প সংখ্যক ব্যক্তিরাই তখন দৃঢ় থেকেছিল এমন ইমাম আহমদ সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আপনি এই সকল জীবনই করুন যাতে আপনি সেরকম মানুষের অবস্থান পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন একজন বিচারকের ব্যক্তির মাঝে বিচার করা উচিত নয় যদি তিনি অবস্থা থাকেন এখানে দেখা যাচ্ছে যদি বিচারক রাগান্বিত অবস্থায় থাকেন তাহলেই বিচার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে তাহলে তার ব্যাপারটা কিরূপ যে যে ভীত অবস্থায় রয়েছে কারণ নিশ্চয়ই মানব রুহের উপর রাগের থেকে ভীতির প্রভাব বেশি জাইবুল কাইম রহমতুল্লাহ বলেছেন অর্থাৎ মানুষের রাগের থেকে ভীতির প্রভাব মানুষের উপরে বেশি সুতরাং আমাদের দেশের মানুষরা সত্য কথা বলতে ভয় পায় এটা মাথায় রাখতে হবে আর অনেক ওলামাগণ এটা পরিষ্কার ভাষায় বলেছেন যে সত্য কথা বলে তাদের কি হবে নিয়ে তারা ভীত সে উসামা বলেন যে আমি শীর্ষ আলমদের কমিটির একজন শীর্ষস্থানীয় আলমের সাথে আমার কথোপকথন আমার কথা হয়েছিল এটা উল্লেখ করছি যখন আমরা তাদেরকে বলেছিলাম যে যদি আমরা এটা স্বীকার করে নিই যে আমেরিকাদের এই ভূখণ্ডে উপস্থিতি একটা চরম দুরবস্থা তাহলে একটা ফটো প্রদান করা উচিত যে এখন জিহাদের প্রস্তুতি গ্রহণ করা খরচ তো তখন ওই আলম শীর্ষস্থানীয় আলম ক্ষমা চাইলেন বললেন যে এই ফটোয়া তিনি প্রদান করতে পারবেন না আর একই সাথে সবার সামনে এই কথাও বলেন যে এটা আসলে সত্য যে এখন আমেরিকানদের প্রতিরোধ করার জন্য জিহাদি করা প্রয়োজন তিনি বললেন কিন্তু শাসন কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাদের সাথে একমত হবে না যখন আমরা তাকে বললাম যে এই ফতোয়া প্রদান করতে চেষ্টা করো তখন তিনি তা বললেন তা তার সততাকে আমরা ভাবলা দিয়ে তিনি বললেন যে শাসন ব্যবস্থা ওলামাকে এ ব্যাপারে কোনো কর্তৃত্ব দেয় না অর্থাৎ ওলামাদেরকে কর্তৃত্ব দেয় না যদিও বাহ্যিকভাবে দেখিয়ে রেখেছে যে ফতোয়া বিভাগ তিনি আরো বলেন কোন বিষয় সম্পর্কে অনুসন্ধান করা এবং সেটির ব্যাপারে ফতোয়া দেওয়ার কাজ যারা করে আমরা তাদের অন্তর্ভুক্ত নেই ফতোয়া শুধুমাত্র সে সকল বিষয়ে দেওয়া হয় যেগুলোর উপর থেকে অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দিকে পাঠানো হয় তারা যে বিষয়ে প্রতারিত করে আমরা এই বিষয়ে ফতোয়া দিই সুতরাং মানুষের এই বিষয়টা বোঝা খুবই জরুরি কারণ যদি এই সমাজের এখন ভুল সবার মধ্যে পরিষ্কার না হয়ে যায় আর দিন এবং ইমানদারদের প্রতি পরিষ্কার আনুগত্য এবং সহানুভূতির ঘোষণা ছাড়া এবং শিল্প ও থেকে সম্পূর্ণ দায়মুক্তি ঘৃণা এবং আনুগত্যের ঘোষণা ব্যতীত উম্মার সামনে আগাতে থাকে তবে আমাদের পক্ষে আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টি অর্জন কখনোই সম্ভব হবে না সুতরাং এটা একটা চরম সংকটের বিষয় অতি জরুরি বিষয় সুতরাং সত্যবাদী ওলামাদের ইলমের তালেবে ইলমদের এবং দিনের রায়দের জরুরি ভিত্তিতে সম্পর্কিত সকল সন্দেহ সংশয় যুবকদের মন থেকে দুর্বৃত্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে এমনি করে বিভিন্ন তারা শাসকদের সাথে করে নিয়েছে শাসকদের বেতনভুক্ত হয়ে তাদের মতো ফতোয়া দেয় এদের আরো অনেক বিভিন্ন বিষয় তিনি এখানে তুলে ধরেন অতঃপর শেষ দিকে তিনি বলেন তার খুদ্বার যে আমাদের মনের মধ্যে এই কথা শক্ত করে প্রতিষ্ঠা করতে হবে যে দিনকে সুষ্ঠুরূপে পালন করতে তা অবশ্যই বাতিলের সমর্থনকারী লোকদের থেকে প্রতিরোধ নিয়ে আসবে অর্থাৎ বাতিলের সমর্থনকারী লোকেরা এটার ব্যাপারে প্রচন্ড বাধা দিবে এটা সেই বুখারি হাদিসের মধ্যে পাওয়া যায় মা বর্ণনা করেন যে রসুল আমাদের মা খাদিজা সাথে নফসলের কাছে যখন গেলেন যখন সূচনা ঘটেছিল ওহি তখন আসা শুরু করেছিল তো পারাকাবিন বলেছিলেন যে আহ আমি যদি বেঁচে থাকতাম সেদিন পর্যন্ত যেদিন মানুষেরা আপনাকে তাড়িয়ে দিবে ফলে আল্লাহ রাসুল সাল্লাম বললেন তারা আমাকে তাই দিবে উত্তরে বললেন আপনাকে পাঠানো হয়েছে তার অনুরূপ মানুষ কেউই আসে নাই যে বাধাগ্রস্ত যে না বাধাগ্রস্ত হয়েছে অর্থাৎ যেই এসেছে সেই বাধাগ্রস্ত হয়েছে ফলে রাসুল সাল্লাহামের জীবনী থেকে প্রাপ্ত সঠিক বুঝ হল রাসুল সাল্লাহ যারাই সঠিক দিন ইসলামের দিকে ভ্রমণ করে তারা অবশ্যই বাধাপ্রাপ্ত হবে আর তখন তখন গ্রহণ নাই লোকেরা নিশ্চয় তোমরা মোহাম্মদকে আমন্ত্রণ করেছ সুতরাং যদি তোমরা শক্তিশালী এবং যুদ্ধবাজ হয়ে থাকো এবং যুদ্ধের বুঝওয়ালা মানুষ হয়ে থাকো এবং আরবদের বিরুদ্ধে ফলাফল গ্রহণ করতে সমর্থ হয়ে থাকো তবে জেনে নাও যে তারা তাদের প্রতিটি ধনুক থেকে তোমাদেরকে লক্ষ্য করে তিন ইচ্ছা করবে তোমাদের দৃষ্টিভঙ্গি তা কি এটা আমাকে জানাও আর তোমরা সকলে একমত হয়ে বিষয়টি আমাকে জানাবে কারণ নিশ্চয়ই সে কথা সবচেয়ে উত্তম যে কথা সবচাইতে সত্য তোমরা কিভাবে যুদ্ধে যাবে এবং তোমাদের শত্রুর সাথে যুদ্ধ করবে তা আমাকে বর্ণনা করো এখানে দেখা যাচ্ছে যে আব্বাস যদিও তখন মুশফিক ছিলেন কিন্তু নিজের ভাতিজা মোহাম্মদ সাল্লামের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ায় সেই কথাগুলো বলেছিলেন আর তিনি যদি ইসলাম গ্রহণ করেন কিন্তু লাহের অর্থ বুঝেছিলেন যে সমগ্র বিশ্বই এর অনুসারীদের বিরোধিতা করবে ফলে তখন আব্দুল ইবনা আমর কথা বললেন আব্দুল ইবনা আমর বললেন এবং তিনি বললেন যে আপনার কসম আমরা যুদ্ধবাজ মানুষ আর আমরা এরই উপর লালিত পালিত হয়েছি আর আমরা এটিকে পূর্বপুরুষদের পরম্পরার অনুসারে পেয়ে এসেছি তীর ফুটতে থাকা যতক্ষণ পর্যন্ত না তা ফুরিয়ে যায় তা আমরা পেয়ে এসেছি একে অপরের দিকে বর্ষা চেপে ধরতে থাকা যতক্ষণ পর্যন্ত না তা ভেঙে যায় আর এরপর আমরা আমাদের তরবারি সহ পায়ে হাঁটতে থাকা এবং একে অপরকে আঘাত করতে থাকা যতক্ষণ পর্যন্ত না আমাদের মধ্যকার সবচেয়ে শক্তিশালীরা হয় আমাদের থেকে অথবা তাদের থেকে মারা যায় বলে আব্বাস বললেন তোমাদের কি বর্ণনা আছে তারা বললেন জি আছে দেখুন এ সময় আল বারাজনে মামুর রাজু এগিয়ে আসেন বলেন আপনি যা বলেছেন তা আমরা শুনেছি আর আল্লাহ কসম আমরা যা বলেছি তা ব্যতীত আর কোনো কিছুই যদি আমাদের অঞ্চল থেকে থাকতো তবে তা আমরা বলে ফেলতাম কিন্তু আমরা বিশ্বাসের অন্যান্য দেখাতে চাই আর আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জন্য নিজেদের রক্ত উৎসর্গ করতে চায় সে ওসামা বলতেছেন এই উক্তির পরে যে যারা প্রকৃতপক্ষে দিন ইসলামকে পর্যবেক্ষণ করেছে সেই সবচেয়ে সালেহিনগণ সে সাহাবাদ এই সম্পর্কে বুঝ এটাই যে আল্লাহর জন্য এবং তার দিনের প্রতিরক্ষায় তার রসুলের প্রতিরক্ষায় নিজেদের জীবনকে উৎসীকৃত করা আর সেই বরকতময় আল আকাবা দিনের থেকে শিক্ষণীয় ঘটনা হলো যখন সাহাবিগণ আল্লাহ রাসুল সাল্লামের কাছে বায়া দিতে যাচ্ছিলেন তখন আসাদ ইবনে জুরারা তাদের তার হাত উঠালেন এবং বললেন যে একটু সবর কর হে ইয়াসিদের পরিবার লোকেরা হে মদিনার লোকেরা তোমরা একটু সবর করো আমাদের মুখ শুকান দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছে এজন্য পৌঁছে পৌঁছিয়েছি আমরা জানতাম যে তিনি আল্লাহ রাসুল আর আজকে তার কাছে চলে আসার মানে হলো সকল আরব্য থেকে পৃথক হয়ে যাও তোমাদের মাঝে সর্বোত্তমদের নিহত হওয়া এবং তরবারির আঘাতে তোমাদের খণ্ড বিখণ্ড হওয়া যদি তোমরা এ ব্যাপারে ধৈর্যশীল হয়ে থাকো তবে তোমরা এটিকে গ্রহণ করো মানে দায়া দিতে এগিয়ে যাও আর তোমাদের পুরস্কার আল্লাহর কাছে অন্যথা যদি তোমরা নিজেদের ব্যাপারে ভীত হয়ে থাকো তবে তোমরা তাকে ছেড়ে দাও মানে তাকে বায়া দিয়ে তোমাদের ব্যাপারে তাকে দায়িত্বশীল করা থেকে বিরত থাকো আর সেক্ষেত্রে তিনি আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে অব্যাহতি প্রাপ্ত হবেন সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে পূর্ববর্তীদের বুধ এ থেকে বোঝা যায় যে লা ইলাহাই ইল্লাল্লাহর বুধ তার আমল করা পৃথিবীতে সরিয়া শাসন প্রতিষ্ঠা করা এর ফলে অনিবার্য শত্রু মোকাবেলা করতে হবে যেদিন রসুল সাল্লাহ আলিয়াল্লাম মোসানুল হারিফকে আহ্বান করেছিলেন যেন সে লা উপর ইমান আনে এবং রসুল সাল্লাহ প্রতিরক্ষা করে নুসরাত দেয় নিরাপদ স্থান দেয় সেদিন তখনও মুসালাম হারিস মুশ্রিক অবস্থাতে ছিলেন সে বলেছিল যে নিশ্চয়ই একটা এমন একটা বিষয় যা রাজারা খুবই ঘৃণা করে আর আরেকটি হাদিস যেটাতে রসুল সাল্লাহ আলহিসাল্লামকে সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তিনি জুল সিজার মাসের দশটি দিনের মাঝেও কারো একটা ব্যতিক্রম উল্লেখ করেছিলেন অর্থাৎ সর্বোত্তম আমল সমূহের কাজ হল যে দুর্ভিজ্জা মাসের দশটি দিনের আমল তবে সেই আমল ব্যতীত সর্বোচ্চ সর্বোত্তম আমল হচ্ছে দুর্ভিজ্জার যে দশ দিন সেই দিনের আমল সেই আল্লাহ শেষ অংশ বলেন যে তবে সেই আমল ব্যতীত জীবন এবং সম্পর্কে ঝুঁকির মাঝে ফেলে দিয়ে আল্লাহর জন্য বের হয়েছে এবং অপরাধ কোনো কিছু নিয়ে ফেলে শহীদ হয়েছে বুখারি হাদিস তো যে গোষ্ঠী এখনকার দিনে ওলামাদের মাঝে ছড়িয়ে পড়েছে যা হলো নিজেদেরকে নিজেদের সন্তান সন্ততিকে নিজেদের সম্পদ সমূহকে নিজেদের চাকরি সমূহকে তারা নিরাপদ রাখতে চায় দিন পালনের সাথে সাথে এটা না বাস্তবতা এবং এর ফলাফল স্বরূপ যে বিরোধিতার আগমন ঘটে সেটার বাস্তবতার সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয় সুতরাং দিনই বিষয়াদির উপেক্ষা এবং নিজেদের মানসিকতার আনুগত্যের দ্বারা এ সকল পূর্ণাঙ্গন এবং শাসকেরা আল্লাহ ও তার রাসুলের উপর অবিশ্বাস করেছে আর তাদের এই পদ্ধতির দ্বারা দিন পালনের চেষ্টা শুরুতেই ব্যর্থতা চিহ্নিত হয়ে গেছে কারা তারা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবতার সঠিক দৃষ্টিভঙ্গি এবং এটা প্রয়োগ করে নেয় শেখ ওসমান অতঃপর শেষের দিকে বলেন যে আমি বলি যে অনেকেরই অসাধারণ সক্ষমতা আছে কিন্তু তারা এগুলোকে অলস দৃষ্টিদের অনুসরণের ফলে অকার্যকর হয়ে এসেছে যা তাদের মহিলাদের সাথে বসে থাকে নিজেদেরকে সন্তুষ্ট এদের অনুসরণ করে নিজেদের সক্ষমতাকে ঢেকে রেখেছে সুতরাং মোহাম্মদ সাল্লামের মানহার অনুসরণ ব্যতীত এই উম্মার পক্ষ থেকে মুক্তি লাভ করা সম্ভব নয় কারণ আমি পূর্বে যা উল্লেখ করেছি যে বিপদ ও ঝুঁকি এই দাওয়ার জন্য একটা অনিবার্য স্থায়ী বিষয় হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত না সমগ্র পৃথিবী এবং এটা অবস্থানকারী সবকিছু আমরা শরীরের কাছে আত্মসমর্পণ করে সুতরাং ইসলাম কোনো কোন বিষয়গুলোর প্রাধান্য সবচেয়ে বেশি কোন বিষয়গুলোর প্রাধান্য সবচেয়ে বেশি সেগুলোর ব্যাপারে আমাদেরকে জানতে হবে বিষয়টি হল বিষয়টির মূল হলো ইসলাম আর ইসলামের স্তম্ভ সমূহ এবং ইমানের মূল হলো সেই শাহাদা আর ইমানের রয়েছে অনেক শাখা এবং প্রশাখা আর যখন মূল শাখায় অনুপস্থিত থাকে যেটা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উপরে তখন সেটাকে ফেলে অন্যান্য শাখা প্রশাখায় নিজেদের ব্যস্ত করে ফেলা মোটেই শুনছি না সুতরাং এটা হলো বিনা দৃষ্টি আমি বুঝ আর মানুষকে কখন দেখা যাচ্ছে যে লাহিলাহিল্লাহর যে অর্থ এবং তাৎপর্যের সাথে রকম সাল্লাহ মাধ্যমে রকম সাল্লাহ পাঠানো হয়েছিল সেটা আজ মানুষের মধ্যে সম্পূর্ণ অনুপস্থিত আর এরপর মানুষ নিজেকে অন্যান্য প্রশাখার তারা ব্যস্ত রাখছে দেখায় মূল শাখায় অনুপস্থিত সুতরাং বাস্তবতা জানে এমন কোন মানুষের পক্ষে এরূপ কাজকে ফরজ ইবাদত থেকে পলায়ন ছাড়া আর অন্য কোনোভাবে বর্ণনা করা সম্ভব নয় যে ফরজ ইবাদত হলো সবচেয়ে বড় ফরজ ইবাদত আর তা হলো সকল ইমানদারদের জীবনে ইলাহা ইল্লাল্লাহর বাস্তব প্রয়োগ ঘটানো যদি একজন ব্যক্তি জিহাদ না করে ঘরে বসে থাকে এবং রাস্তা থেকে কাটা বা তার সদৃশ কোনো বস্তু এগুলা সরানোর কাজে নিজেকে ব্যস্ত রাখে কারণ এটাও তো ইমানের একটা শাখা যেটি কিনা ইমানের একটা শাখা তো যখন কিনা অপরদিকে জিহাদ ভাবে ফরাজ অথবা ফরজা আইন পর্যন্ত পরিণত হয়েছে তখন তার সেই কর্মের ব্যাপারে এরূপ বলা হবে না যে আল্লাহ যেন তাকে উত্তম পুরস্কার দান করেন বরং আমাদের দিনের মাঝে সে একটা ফাঁসিক ব্যক্তি হিসেবে বিবেচিত হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দিনকে সাহায্য করার ফরজ কর্তব্য থেকে পলায়ন করেছে সুতরাং এই প্রধান বিষয়টির ব্যাপারে সচেতন থাকা খুবই জরুরি বিষয় যেটা কিছু ব্যতিক্রম ছাড়া সমস্ত দুনিয়ার মধ্যে এই জিনিসটাই পরিবর্তিত হচ্ছে আমি মোহাম্মদ সাল্লামের এই হাদিসটি মনোযোগ সহকারে মনোযোগ দেওয়ার অনুরোধ করতেছি শেখ হাসান বলেন যেটা আবু রাজন থেকে বর্ণিত যেটাতে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা বলেছেন যে কেউ আমার ওয়ালির সাথে শত্রুতা করে না আদালি ওয়ালিয়া তাহলে আমি তার সাথে কি করি তার সাথে আমি তার মধ্যে যুদ্ধের ঘোষণা করি আর আমার বান্দা যখন আমার জন্য কোনো কিছু নিয়ে আমার নিকট আসে তখন আমি তার মাঝে সেগুলোই আমার সবচেয়ে প্রিয় সেগুলো হচ্ছে তার প্রতি আমি খরচ করেছি অর্থাৎ বান্দার থেকে আমার সবচেয়ে প্রিয় বিষয়গুলো হচ্ছে যেগুলো আমি তার কাছে তার উপর খরচ করছি এগুলা বুখারি হাদিস সুতরাং এই খরচ কর্তব্যগুলো হলো সেইগুলো যেগুলো তিনি আল্লাহ সুহান তার সঙ্গে ফরজ বলে নির্ধারণ করেছেন আর তিনি এগুলো প্রাধান্যের ক্রম নির্ধারণ করেছেন অর্থাৎ কোনটা বেশিগতভাবে তারপরে কোনটা তারপরে কোনটা সুতরাং আমাদেরকে এইভাবেই পালন করতে হবে যেটাকে যতটুকু প্রাধান্য দেওয়া দরকার সেই ক্রম অনুসারে নিজেদের অনুমান ইচ্ছা আকাঙ্ক্ষা কল্পনা পৃথিবীকে দুনিয়াকে আটকে ধরা এসবের ভিত্তিতে নয় সুতরাং যখন ফরজ হল ইলাহা ইল্লাল্লাহ শাসন প্রতিষ্ঠা করা তখন আমাদের কোন ক্রমেই নিজেদের অন্যান্য প্রকারের ইবাদত দ্বারা ব্যস্ত রাখা উচিত নয় যেটা ইসলামিক রাষ্ট্রের প্রতিষ্ঠা ও ইসলামী সরিয়া প্রতিষ্ঠার কর্তব্যকে প্রতিস্থাপিত করে ফেলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে সকল ওলামাগণের শাসন ব্যবস্থা জনসাধারণের সামনে উপস্থাপন করে থাকে যেসব ওলামারা তারা খুব ভালো করে জানে যে লা ইলাহাইল্লাহর শাসন আজ সম্পূর্ণ অনুপস্থিত আর শাসকরা এই পবিত্র কালেমের সাথে বরাবর শত্রুতা করতেছে আর এরপরও তারা নিজেদেরকে বোকা বানাচ্ছে নিজেদের সাথে প্রতারণা করতেছে আর নিজেদের বিভিন্ন শাখা প্রশাখা ইবাদতের কথা বলে এবং এগুলোর ব্যাপারে প্রচার প্রদানের মাধ্যমে তারা সাধারণ মুসলমানদেরকে প্রতারিত করেছে এসব আরবের আলেমরা সরকারি আলেমরা যেখানে মূল শাখারই সম্পূর্ণ অনুপস্থিত সুতরাং পরিস্থিতি হল সে ব্যক্তির ন্যায় যে ভিত্তি ছাড়া ফাউন্ডেশন ছাড়াই বাড়ি তৈরি করে সুতরাং অত্যন্ত সুস্পষ্ট সত্য হচ্ছে আজকের বাস্তবতা হলো আমাদের ভূখণ্ড সমূহ আজ দখলকৃত অবস্থায় আছে যখন কোন মুসলিম ভূখণ্ড দখলকৃত হয় তখন ইমান না করে সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ হল আগ্রাসের শত্রুদেরকে প্রতিহত করা সুতরাং এটা সুস্পষ্ট হয়ে গেছে এসব শাসন ব্যবস্থা কার্যাবলীর বাস্তবতা থেকে যে এগুলো হচ্ছে দখলদারী অবস্থায় রয়েছে আমাদের জন্য এখন সবচেয়ে বড় খরচ এগুলোকে প্রতিহত করা এগুলোকে রক্ষা করা সবশেষে সে সময় বলেন যে সুতরাং আমি যে বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া জরুরি সমাধান হলো আমরা রাস্তা জিহাদ করা কল শাসন ব্যবস্থার দাসদের থেকে সতর্ক থাকা এবং সচেতনতা গড়ে তোলা এবং বর্তমান বাস্তবতার আলোকে হক প্রতিষ্ঠা এবং বাতিল ধ্বংসের জন্য হিজরত এবং বিঘাত পরস্পরের সাথে উৎপত অবজড়িত আর আল্লাহ সবচেয়ে ভালো জানেন শেখ উসামদিন লাল রহমতুল্লাহ আলাই